আজকের আলোচনা ইত্তেবাউ সুন্না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তরিকার অনুসরণ করা এখলাস ঠিক আছে পূর্ণ তৌহিদ ঠিক আছে কিন্তু এবাদতটা করলাম নিজের মন গড়া তরিকায় তাহলে সেটাও যত এখলাসের সঙ্গে করা হোক না কেন গ্রহণযোগ্য হবে না যেরকম আমি বলে থাকি যে আমরা জোহরের ফরজ নামাজ পড়ি চার রাকাত আসর পড়ি চার রাকাত এশার নামাজ পড়ি চার রাকাত কেউ যদি মাগরিবের নামাজ থেকেও চার রাকাত পড়ে নামাজ হবে এখলাসের সঙ্গেই পড়লো সুন্দরভাবে উজু করল এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই পড়লো নামাজ হবে কেউ যদি একেবারে পূর্ণ এখলাসের সঙ্গে ঈদের দিন রোজা রাখলো ঈদের দিন রোজা রাখলো রোজা হবে কেন হবে না তাহলে বোঝা গেল খালি এবাদত করলেই হবে না এবাদত করলেই হবে না এবাদতটা আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের তরিকায় হতে হবে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে শিখিয়েছেন যেভাবে আমল করেছেন আমাদেরকে সেই তরিকায় করতে হবে তাহলেই কেবলমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এজন্য কোরআনুল করিমে আল্লাহ সুবহান পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর রাসুলের মহাব্বাতের দাবি করে আপনি ওদেরকে বলুন কুল ইনকুম তুম তুহেবুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার ইত্তেবা করো আমার কি করো কার ইত্তেবা রাসুলের ইত্তেবা করতে বলা হয়েছে এটা বলা হয় নাই যে রাসুলের নামে মিলাদ দাও এটা বলা হয় নাই রাসুলের নামে আশেকে রাসুল দাবি করো সাহাবাহিকেরা আশেকে রাসুল দাবি করেন নাই কিন্তু বাস্তবে তারা প্রমাণ দিয়েছেন যে তারা সত্যিকার অর্থে রাসুল সাল্লাহ সাল্লামকেই ভালোবাসে সাহাবাহিকেরাম বড় বড় সম্মেলন করেন নাই বিশ্ব আশেখ আসুল এই সম্মেলন করেন নাই কিন্তু সাহাবাহিকেরাম যুদ্ধের ময়দানে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের দিকে যখন তীর আসতে শুরু করেছে নিজের বুকটাকে সামনে পেতে দিয়েছেন নিজে শহীদ হয়ে গেছেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের গায়ে আচর লাগতে দেন নাই সত্যাবি আল্লাহর রাসুলের আনুগত্য করতে বলা হয়েছে হজরত কোবায়েব রাদি আল্লাহ তাল আনহু আরবের একজন বড় কবি শায়ের তাকে মুক্কার কুফাররা বন্দি করল বন্দি করে তাকে ফাঁসির মঞ্চে উঠালো সেই সময় কুফাররা বলল কোবায়েব তুমি যদি খালি বলো যে তোমাকে ছেড়ে দেওয়া হোক মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তোমার জায়গায় রাখা হোক এতটুকু কথা খালি বলো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে বাস্তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তোমার জায়গায় ফাঁসিতে দাঁড় করানো এটা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু তুমি যদি এতটুকু রাজি হও মুখে খালি বলো যে তোমাকে ছেড়ে দিয়ে তোমার জায়গায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রাখা হোক তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহর নবীর সাহাবি খুবায়ব রাজি আল্লাহ আনহু সেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বললেন বোখারি শরীফের কেতাবুল মাগাজিতে পরিষ্কার বলা হয়েছে তিনি ওখানেও কবিতা পড়লেন ফালাস্তু উবালি হিনা উক্তল মুসলিমা আলা আই শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই وذلك في ذات الإله وإن يشاء يبارك لي في أوصال شلب ممزعي যারে কাফের দল আমাকে ছেড়ে দিয়ে আমার নবীকে আমার জায়গায় রাখা হোক এইটা বলবো আমি তো বলি আল্লাহর নবী সালামের পায়ে একটা কাটাবিদ্ধ হবে আর আমি খোবায় জীবিত থাকবো তাও হতে পারে না এরপরে তিনি বললেন তোরা কি মনে করেছিস যে আমাদের জীবন আমাদের মরণ রাসুলের চেয়ে বেশি প্রিয় জেনে রাখ খাসি যখন জবাই করে টানায় তখন খাসির কোনো পরোয়া থাকে না উল্টা টানাইলো না ভাও মতো টানাইলো আমরা আল্লাহর জন্য জান দিচ্ছি মুসলিমান আমরা আল্লাহর জন্য মুসলিম অবস্থায় ইসলামের জন্য জীবন দিচ্ছি আমার কোনো পরোয়া নাই কোন কাতে ঢলে পড়ব আলা কান আফিল্লাহ মসরাই আমি যেদিকেই ঢলে পড়ি সেটা হবে আল্লাহর জন্য এটা আল্লাহর জন্যই হচ্ছে আল্লাহ যদি ইচ্ছে করেন আল্লাহ তালা আমার ক্ষত বিক্ষত আমার ছিন্ন ভিন্ন দেহের মধ্যে বরকত দিতে পারেন সুতরাং সাহাবাইক রাম এভাবে আল্লাহর রাসুলকে ভালোবাসতেন আমাদেরকে বলা হয়েছে কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহা যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার এত্তেবা করো কার এত্তেবা করব রাসুদের এত্তেবা সারা নামাজ পড়লে নামাজ হবে রাসুদের এত্তেবা সারা রোজা রাখলে রোজা হবে ঈদের দিনে রোজা হবে আইএম এর তাশরিকে রোজা হবে তাহলে বোঝা গেল যেরকম ভাবে নামাজ রোজা হজ জাকাত এই সবগুলো রসুলের তরিকায় করতে হয় ঠিক তেমনি ভাবে যত রকম জিকির আজকার তাসপি তাহালিল সব কর্মকার তরিকায় এটার নামে তেবায় সুন্না এটা শর্ত যদি আল্লাহর রসুলের তরিকায় না হয় আপনি যত এখলাসের সঙ্গে করেন আপনার এবাদত গ্রহণযোগ্য হবে না এ কারণেই আল্লাহ তারা বলছেন ফাত্তাবি অনি তাহলে আপনি বলে দিন যে আমার এত্তেবা করো তাবিয়া তাবুন বলা হয় গরুর বাছুরকে আরবিতে তাবিউন বলা হয় কাকে গরুর বাছুরকে ওখান থেকে ফাত্তাবি অনি তার মানে গরুর বাছুর তার মায়ের পিছনে পিছনে চলতে থাকে গাভী যেদিকে যায় বাছুরটা ওদিকেই যায় বাছুর কোনো সময় বলে না যে না এদিক যাব না যেরকম ভাবে গরুর বাছুর তার মায়ের আনুগত্য করে তার মা যেদিকে যায় সেদিকে যায় সে কোনো পরোয়া করে না চিন্তা করে না ঠিক এরকম ভাবে কোরআন এবং হাদিসে যখন সহি জিনিস প্রমাণিত হবে তখন আল্লাহ রাসুলের আনুগত্য করতে হবে সেইখানে নিজের যুক্তি নিজের তর্ক নিজের পীর নিজের বড় বুজুর্গ কি বলেছে এই সমস্ত কথা বলা যাবে না বিষয়টা ক্লিয়ার এইটাকে স্পষ্ট করে কোরআনে বলা হয়েছে যেটা আমি জুমার খুদ্বাতেও আলোচনা করেছি কোরআনুল কারিম সুরায় আহজাব এর ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মা কান আলি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান যখন আল্লাহ এবং আল্লাহর রাসুল কোন বিষয়ের ফয়সালা করেন কোন সিদ্ধান্ত দেন তখন কোন মমিন পুরুষ আর কোন মমিন নারীর কোন অধিকার নাই আল্লাহমুল আমরিহিম তাদের নিজের পক্ষ থেকে কোন রকম খেয়ার কোন স্বাধীনতা বা বিষয়টা বিবেচনা করে দেখব এরকম কোন অধিকার তাদের দেওয়া হয় নাই জেনে রাখো আমাইয়া আসিল্লাহ আহু যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলের অবাধ্য হল মুবিনা তারা স্পষ্ট গুমরাহির মধ্যে ঢুকে গেছে বিভ্রান্তির মধ্যে চলে গেছে এজন্য কোরআনুল করিমে আল্লাহ তারা স্পষ্টভাবে সুরায় হুজরাতের এক নম্বর আতে বলছেন আমানু হে ইমানদারগণ লা তুকদ্দিমু বাইনে আদাইল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আগে বেরো না আল্লাহর আগে বাড়ে কেমনে কি বলছেন লা তোমরা আগে বেড়ে যেও না কার আগে রাসুলহি আল্লাহ এবং আল্লাহর রাসুলের আগে বেড়ে যেও না আল্লাহর আগে বাড়তে পারে কেউ তাহলে এখানে কি বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহ যে বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহ রাসুল যে হুকুম দিয়েছেন ওই হুকুমকে লঙ্ঘন করে তোমরা আগে যেও না এটাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আগে যাওয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের আগে যেও না তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান মানবে সুরায় হুজরাতের এক নম্বর আয়াত এখানেও পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর হুকুমটা মানতে হবে কার তরিকায় রাসুলের তরিকায় কোরআন হচ্ছে দলিল দলিলের যেমন নকশা থাকে না নকশা চৌহদ্দি থাকে ডানে অমুকের জমিন বামে অমুকের জমিন তারপরে সামনে খাল পিছনে মসজিদ অমুক জায়গায় রাস্তা এই যে চৌহদ্দি দেওয়া থাকে ঠিক এরকম ভাবে কোরআন হচ্ছে আমাদের দলিল আর সেই দলিলের নকশা হচ্ছে কি রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম আমরা কোরআনকে অনুধাবন করব কোরআনকে বুঝব রাসুলের তরিকায় আর রাসুল সাল্লাহ সাল্লাম কি করেছেন কি করেন নাই সেটা আমরা দেখব সাহাবাই কেরামদের আমলে কাদের আমলে সাহাবাই কেরাম কিভাবে আমল করেছেন এর বাইরে আমাদের কোনো সুযোগ নেই এটাই হচ্ছে ও সুন্না আল্লাহর নবীর সুন্নার এত্তেবা করা রাসুলের সুন্নাতের আনুগত্য করা আল্লাহর রাসুল সাল্লাম এ বিষয়টা নিজে স্পষ্ট করেছেন কোরআনে অনেক সুরানে সার নেসার আশি নম্বরাতে বলা হয়েছে আল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাসুলের আনুগত্য করলো সে নিশ্চয়ই আল্লাহর আনুগত্য করলো কার আনুগত্য করলো কার আনুগত্য করলে যে আল্লাহর রাসুলের আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো কার আনুগত্য করলো অমান তাওয়াল্লা আর যে ব্যক্তি আল্লাহর রাসুলের আনুগত্য থেকে পিঠ ফিরেইল আর একদিকে মোড় নিল ফামা অরসালনা আলাইহিম হাফিজ আল্লাহ বলছেন যে আপনাকে তাদের উপরে আমি দারোগা বানাই নাই অর্থাৎ তাদের বিষয়টা আমি নিজে দেখবো আপনার দেখা লাগবে না দেখবেন সরাসরি কে এই জন্য মনে রাখতে হবে যারা আল্লাহর নবীর আনুগত্য করবে যদিও জীবনে কষ্ট হবে কিন্তু তারপরেও তারা আল্লাহর নুসরাত আল্লাহর সাহায্য পাবে কার সাহায্য পাবে মক্কার কুফাররা যখন বলতো ইন্না শাহিয়া কাহুয়াল হ্যাঁ? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আবতার আবতার মানে হচ্ছে ল্যাস কাটা আবতার মানে কি আল্লাহর নবীর পুত্র সন্তানগুলো যখন এক এক করে মরে গেল তখন মক্কার কুফাররা বলল আরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আলোচনা বাদ দাও কারণ পুত্র সন্তান দিয়ে বংশের পরিচয় হয় ওনার পুত্র সন্তান সব মরে গেছে ওনার বংশের বাতি দেওয়ার লোক থাকবে না ওনার নাম নেওয়ার লোক থাকবে না আল্লাহর নবীকে তারা বলাল বলতে লাগলো আবতার কি বলতে লাগলো আল্লাহ তারা উত্তর দিচ্ছেন কাল কাউসার হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি কি মানিয়ে হাউজে কাউসার থেকে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন রব্বিকা ওয়ানহার আপনি ওদের কথায় কর্ণপাত করবেন না আপনি সালাদ আদায় করুন আপনি কোরবানি করুন আপনি আল্লাহর হুকুম মতো চলুন জেনে রাখবেন ইন্না শাহ নিয়াকা হুয়াল আবতার ইন্না মানে নিশ্চয়ই শাহানিয়া কা মানে আপনার শত্রুরা হুয়া মানে তারাই আল আফতার মানে নিশ্চয়ই তারাই মানে কয়বার হইল তারাই ওরাই মানে নিশ্চয়ই ওরাই নির্বংশ ওরাই কি ওরাই ল্যাস কাটা ওরাই নির্বংশ ল্যাস কাটা মানে নির্বংশ আর কি মানে বাংলায় বললে বলবো আমরা নির্বংশ কিন্তু আরবিতে বলা হয় কি ল্যাস কাটা তো আল্লাহর নবীকে বলতো ল্যাস কাটা নির্বংশ আল্লাহ বলছেন যে না ওরা বংশ আর আপনার অবস্থা কি হবে আল্লাহ বলছেন ওরা লেখা জিক্রক আপনার মর্যাদাকে আমি সর্বোচ্চ আসন দিয়েছি কার মর্যাদা আপনার আলোচনা চলতে থাকবে ওরা লেস হবে ওদের নাম নেওয়ার কোনো লোক থাকবে না আর আপনার নাম কেমন পর্যন্ত পৃথিবীতে সবসময় উচ্চারিত থাকবে আছে না উচ্চারিত আজানে একামতে তেলাওয়াতে দুরুদ শরীফে সব সময় আল্লাহর নবীর আলোচনা হচ্ছে কিনা জিকির আলোচনা আমরা সব যদি বাদ দেই শুধু আদানটা ধরি পৃথিবীতে কোথাও এখন জোহরের সালাতার টাইম হচ্ছে কোথাও ফজরের টাইম হচ্ছে কোথাও আসরের টাইম হচ্ছে আজান হচ্ছে আর আজানের মধ্যে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে কি বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসূল না আবুল আহাব আল্লাহর রাসূল আবু জাহেল আবু জাহেল আবুল আহাবের নামে কেউ আজ পর্যন্ত নিজের সন্তানের নামও রাখে না আর মোহাম্মদ আহমদ কত লোকের নাম আছে তাহলে লেসকাটা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না ওরা আল্লাহ তালার কথা সত্য হয়েছে ওরা নির্বংশ হয়ে গেছে ঠিক এরকম ভাবে যারা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকার অনুসারী হবে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যে কোরআন প্রচার করেছেন সেই কোরআনের প্রচার করবে আল্লাহর নবী যেই তরিকায় দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন সেই তরিকায় কাজ করবে তারা সেই ওরাফানা লাকা জিকেরাকের ভাব ভাত পাবে আর যারা এর বিরোধিতা করবে তারা ইন্না শাহ হুয়াল আবতারের ভাত পাবে কাজে দুইটা লাইন কয়টা লাইন তরিকা দুইটা একটা রাসুলের তরিকা একটা শয়তানের তরিকা আমরা কোন তরিকা থাকবো এই জন্য ইত্তেবা সুন্না আল্লাহর নবীর তরিকার ইত্তেবা করতে হবে ইত্তেবা কর কার তরিকার এছাড়া কোনো তরিকা নাই এটা মনে রাখতে হবে আজকে আমাদের সমাজে যারা বিভিন্ন তরিকার সবক দেয় তারা কোরআনের একটা আয়াত দিয়ে দলিল পেশ করে কোরআনে আছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করবে তারা ওই সমস্ত লোকদের সঙ্গী হবে যাদের উপর আল্লাহ তারা নেয়ামত দান করেছেন তারা কারা মেনান কাদের সঙ্গী হবে নবীদের সঙ্গী হবে অসিদ্দিকিন আর কাদের সঙ্গী অসুহদায় অসলিহীন শহীদদের সঙ্গী হবে সালেহীনদের সঙ্গী হবে ও হাসুনা উলাইকা রাফিকা আর এরা কতই না উত্তম সাথী আচ্ছা এখানে কি নবীদের সিদ্দিকিনদের শহীদদের আলাদা আলাদা কোন তরিকা আছে তাহলে এই আয়াত দিয়ে ওরা বুঝায় এই তো অনেক তরিকা পাওয়া গেল নবীদের এক তরিকা সিদ্দিকিনদের তরিকা সোহাদাদের তরিকা সালেহিনদের তরিকা এটা কি বলছে এখানে মানুষকে কিভাবে গুমরা করে এই আয়াত দিয়ে দলিল পেশ করেছে এখানে পরিষ্কার বলা আছে শুরুতে যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করবে তারা হাসরে জান্নাতে কাদের সঙ্গে থাকবে সেটা বলা হয়েছে কাদের সঙ্গে নবীদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে শহীদদের সঙ্গে সালেহীনদের সঙ্গে থাকবে তাহলে এখানে তরিকে পাইল কই শুরুর অংশ বাদ দিয়ে পড়ে মানুষকে ধোকা দেয় আরে ভাই নবীদের তরিকা সালেহিনদের তরিকা শহীদদের তরিকা কি আলাদা না একটা আপনাকে বললাম যে সোজা রাস্তায় চলবা পথে চলবা ছোট মোটো বাঁকা রাস্তায় না কোন রাস্তা ওটা যে রাস্তায় ট্রাক চলে বাস চলে লরি চলে ওই রাস্তায় এখন কি বাসের রাস্তা ট্রাকের রাস্তা লরির রাস্তা প্রাইভেট কার রাস্তা চারটে রাস্তা একটা রাস্তা এর মানে হচ্ছে তুমি এই চিপাগুলিতে ঢুকবা না তুমি এখানে গিয়ে মেইন রোডে যাও যে রাস্তায় গিয়ে দেখবা বাস চলে ট্রাক চলে লরি চলে প্রাইভেট কার চলে ওই রাস্তায় চলো যে রাস্তায় দেখবা বাস চলে না ট্রাক চলে না লরি চলে না প্রাইভেট কার চলে না ওটা চিপা গলি ওটা ঢুকবা না সেইটা বলা হয়েছে যে রাস্তায় নবীরা চলেছেন যে রাস্তায় সিদ্দিকিনরা চলেছেন যে রাস্তায় শহীদরা চলেছেন যে রাস্তায় সোহাদাগুন চলেছেন সে রাস্তায় চলো ওনারা এইখান দিয়ে পাইছেন খুঁজে রাস্তা কয়টা মানুষকে গোমরা কেমনে করে আর ওই লোকগুলো তো আর কোরআন হাদিস খুলে দেখে না আর শুরু অংশ পড়েও না এইভাবে মানুষকে গোমরা করে নবীদের রাস্তা শহীদদের রাস্তা সোহাদাদের রাস্তা সালেহিনদের রাস্তা সিদ্দিকদের রাস্তা একটাই কয়টা সরল রেখা একটা হয় সরল রেখা কয়টা হয় আর বাঁকা রেখা কয়টা হয় বক্ররেখা অনেকগুলো রাজপথ একটা হয় এজন্য মনে রাখতে হবে এই আয়াতের মধ্যেও পরিষ্কার করে দেওয়া হয়েছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করবে তারা নবীনদের সঙ্গে সিদ্দিকীনদের সঙ্গে শহীদদের সঙ্গে সালেহীনদের সঙ্গে উঠবে আমরা তাদের সঙ্গে উঠতে চাই না তাহলে কি করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করতে হবে কার আনুগত্য করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করতে হবে আল্লাহ তারা সেটাই কোরআনুল কারিমে স্পষ্ট করে দিয়েছেন যে সেই তরিকা একটা আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম একটা হাদিসে সুন্দর করে বলেছেন জাবের থেকে বর্ণিত তিনি বলেন কালা কান রাসুল্লাহ সাল্লাম ইয়াকুল ফি খুদ্বাতিহি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন খুদ্া দিতেন মমিনদের একটা খুদ্া আছে তারা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবে শুরুতে কি করবে খুদ্া পড়বে এটাকে খুদ্বাতুল হাজত বলা হয় কি বলা হয় নাসাই শরীফের এক হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস নাসাই শরীফের এক হাজার পাঁচশত সাতাত্তর নম্বর হাদিস জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি খুতবাতিহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুতবার মধ্যে প্রথমে আল্লাহর হামদ করতেন আলহামদুলিল্লাহ হামদ করতেন ওয়ায়ুসনি আলাইহি আল্লাহর প্রশংসা করতেন নাহমাদুহু ওয়ানাস্তাইনুহু ওয়ানাস্তাগফিরুহু বলি আমরা সুম্মা ইয়াকুলু এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলতেন মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা আল্লাহ তাআলা যাকে হেদায়েত করবেন ফালা মুদিল্লালা ওই ব্যক্তিকে গোমরা করার মতো কোনো শক্তি নাই কেউ নাই আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে গোমরা করতে পারবে অমাইউদ্দিল্হু আর আল্লাহ যাকে গোমরা হতে দেন আল্লাহ যাকে যারা গোমরা হতে চায় আল্লাহ তারাও ঢিল দিয়ে দেন এরকম আল্লাহ যাকে গোমরা হতে দেন ফালাহাদিয়ালাহ সেই ব্যক্তির জন্য আর কোনো হেদায়েতকারী নাই তারে কেউ হেদায়ত করতে পারবে না এটা বলতেন এরপরে বলতেন ইন্না আস্তাকাল হাদিস কিতাবুল্লাহ সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কালাম ও আহসান আল হাদি হাদি মোহাম্মদ আর সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ অসারল উমুর মহদাসা তুহা আর সবচেয়ে খারাপ বস্তু হচ্ছে ইসলামের মধ্যে নব আবিষ্কৃত এবাদত অকুল্ল মোহদাসাতিম বেদা আর যত নতুন আবিষ্কৃত এবাদত সবে বেদাত অকুল্ল বেদাতিন দলালা আর সব বেদাত গুমরাহি অকুল্লা দলালাতিন ফিন্নার আর সব গুমরাহির পরিণতি জাহান্নাম আল্লাহর নবী বললেন কুল্লু তিন দলালা সব বেদাত গুমরাহি আর আমাদের হুজুররা বানাইছে বেদাত দুই রকম কয় রকম বেদাতে হাসানা বেদাতে ওই সেদিন মিরপুরে গেছিলাম একটা আলোচনায় মহিলাদের আলোচনায় সেখানে পাশের ইমাম সাহেব এসে হাজির ওই লোক আছে সামনে মিথ্যা কথা বলছিলেন সামনে আছে ওনাদের বাসায় মিরপুরে রূপনগর ওনাদের বাসায় একটা প্রোগ্রাম ছিল মহিলাদের এই যে গত কিবারে যেন গত শনিবারে আমি সেখানে আলোচনা করলাম তো একজন ইমাম সাহ কত বড় মূর্খ এইগুলো কে সব বেদাত কি খারাপ নাকি এই যে ফ্যান আল্লাহ নবীজি ছিল না মোবাইল ছিল না আমি এখন কি বলবো এর চেয়ে আমার মসজিদের একটা যদি কি বলবো আমার মসজিদের একেবারে যদি নিম্ন স্তরের যে একজন মুসল্লি সেও ওই ইমামের চেয়ে বেশি জানে ঠিক কিনা আপনারা জানেন না বেদাত কাকে বলে হ্যাঁ। ফ্যান কি বেদাত মোবাইল বেদাত বেদাত কাকে বলে সবের উদ্দেশ্যে এবাদত আকারে ইসলামের মধ্যে যেটা তৈরি করা হয় তাকে বলে কি যেমন এই যে ফরজ নামাজ পরে মোনাজাত করে উনি করে যেটা এমনি করে কেউ সবের জন্য করে না ওই মসজিদের নাম কি যেন আল মদিনা জামে মসজিদ রূপনগর শিয়ালবাড়ি ওই মহল্লায় গোরেস্তান আছে চার নম্বর রোডে রূপনগর শিয়ালবাড়ি চার নম্বর রোডে আলমদিনা মসজিদ এর ইমাম যে ওই বেটা ফ্যান বেদাত মোবাইল বেদাত তাহলে তো বেটা তুই নিজে বেদাত কারণ নবীর যুগে তুইও ছিলি না তোর বাপ ছিল না তোর মা ছিল না তোর দাদু ছিল না তোর নানু ছিল না চোদ্দ গোষ্ঠী তো বেদাত পাগল ছাগল কোথাকার এই ছাগলগুলো মস্তির ইমাম এই জন্য ওরা ইমামতি করতে পারে ওদের কেউ বলে না কিছু কারণ ওরা ওই যে যা বলে ওইগুলো শুনে এই ছাগল বেদাত কাকে বলে বেদাত হচ্ছে সবের উদ্দেশ্যে ইসলামের মধ্যে কোরআন এবং হাদিসের দলিল ছাড়া নতুন কোন এবাদত তৈরি করার নাম কি সবের জন্য যেগুলো করে মানুষ তিন দিনে খতম পড়ায় সবের জন্য করে চল্লিশে করায় সবের জন্য করে মানুষেরা এরকম ভাবে মাজার তৈরি করে সবের জন্য করে এই জাতীয় ধর্মের মধ্যে ইসলামের মধ্যে এবাদত আকারে নতুন করে যে সমস্ত এবাদত তৈরি করে সেগুলোর নাম কি তারাবির নামাজ দেখবেন সোবাহান আজিল মুলকি ওয়াল মালাকুতে সোবাহান আজিল ইজাতে ওয়াল আজমাত হাইবাতাল এই না একটা ছোটবেলায় মুখস্থ করছি আজকে আমি বেহেস্তিজুরও দেখে আসছি যে বেহেস্তিজুর কি দেখছে কারণ হানাফি মাজাবের কথা বলে তো আমাদেরকে বলে ওনারা আহলে আদিস হয়ে গেছে না আমরা মুসলিম আমরা কি তো দেখলাম যে হানাফি মাজাবের বেহেস্তিজুরে কি আছে বেহেস্তিজুরে গিয়ে খুলে দেখবেন লেখছে এটা পড়া যায় তবে কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না বেহেস্তিজুর আমি এখন পড়ে আসছি মার্ক করে আসছি কোন সহি হাদিসে নাই এইগুলো যারা তৈরি করেছে সবের জন্য তৈরি করে নাই সবের জন্য তৈরি করে দিয়েছে কবরস্থানে গিয়ে দেখেন আজিমপুরে দুরুদে হাজারি কবরস্থানে লেখা দুরুদে হাজারি কোন হাদিসের কিতাব খুঁজে পাইবেন দুরুদে নারিয়া কোন হাদিসের কিতাব খুঁজে পাইবেন এরকম হবে খতনে খাজে গান খুঁজে পাওয়া যাবে এখন বর্তমানে মাদ্রাসাগুলোতে বড় বড় মাদ্রাসা আর একটা বেদাত চালু হয়েছে এটা হচ্ছে বোখারি শরীফের খতম পড়া হয় একটা হচ্ছে দেখেন একটা হচ্ছে হাদিসটা যে সারা বছর পড়ায় ওইটাকে শেষের গিয়া শেষের হাদিসটাকে আনুষ্ঠানিকভাবে পড়ায় আমি এটাকে বলছি না এটা শেষের হাদিসটা সবাইকে নিয়ে পড়ায় সবাই একটা হাদিসের ক্লাসে হাজির হইল এটাকে অত কঠোরভাবে নিষেধ করা দরকার নেই আমি ওইটাকে বলছি না কোরআন শরীফ যেমন খতম পারে না হুজুররা তিরিশ পারা পয়সার বিনিময়ে এইরকম ভাবে এখন বড় বড় হুজুররা তো আর এই কোরআন খতমের দাবাত পায় না এটা ওই মহল্লায় মহল্লায় গ্রুপ আছে এদের কন্ট্রাক্টর আছে বড় হুজুরের কথা কেউ কোরআন খতম লইয়ে যায় না হুজুরা করছে কি বোখারি খতম আবিষ্কার করেছে আর বোখারি শরীফ খতম করলে বড় বড় বিপদ আবাদ কেটে যায় আর এটার জন্য কমপক্ষে নিম্নমানের হার হলো পঞ্চাশ হাজার টাকা উপরে পাঁচ লাখ দশ লাখও দেয় কারণ এইটা তো যে কোনো হাদিস পড়ে যারা এছাড়া পড়বে না এইটা ওই তাবিজের হুজুররা পড়তে পারবে না এটা লালকালির হুজুররা পড়তে পারবে না এই জন্য ভিআইপি খতম তৈরি করেছে কিসের খতম বোখারি হিসেবের খতম পড়া হয় এই খতম পড়লে পরে ভূত যত আছে সব ছেড়ে যাবে ক্যান্সার রোগ ভালো হয়ে যাইবে এটা পড়লে স্বামী স্ত্রীর মধ্যে দুর্বলতা থাকলে ঠিক হয়ে যাইবে দেনাদারে টাকা পয়সা না দিলে পাওনাদারে টাকা দিয়ে দিবে রাজা প্রজা যদি থাকে তার প্রজারা রাজার পর খুশি হয়ে যাইবে বউ যদি অবাধ্য থাকে বাধ্য হয়ে যাইবে আরো কত ফজিলাত আছে কে জানে শেষে ওই বিমলের মতো বলবে যে শুনেছি বেহেস্তে গেলে নাকি প্রথম বোখারি খতম পড়াইয়া পয়সা দিবে যাই হোক এই হলো আর এক বেদাত এটা ভিআইপি বেদাত হুজুররা তৈরি করেছে এরকম ভাবে তিনশো তেরোর বেদাত আছে এখন দেখবেন প্রায় মাদ্রাসা মসজিদেই বদরি সাহাবিদের সংখ্যা ছিল কত তিনশো তেরো জন এখন ওইটাকে কেন্দ্র করে একটা তিনশো তেরো সদস্য বিশিষ্ট চান্দা কমিটি বানায় প্রত্যেকে বছরে এক হাজার টাকা দিবে বা দুই হাজার টাকা দিবে একটা চাঁদা তারা নিজেরা নির্ধারণ করে এইরকম চাঁদা দিলে সে তিনশো তেরো মেম্বার হয়ে গেল মানে বদরি সাহাবিদের ফয়েজ বরকত পাইবে যত সুদখোর আর ঘুষখোর আছে মানে এইটা তো আর গরিবরা দিতে পারে না প্রতি বছর দুই হাজার করে টাকা দেওয়া এটা গরিবরা দেয় কারা বড় লোকেরা সুদখোর ঘুষখোর মদখোর জুয়াচোর এইগুলোতে ওই দুই হাজার টাকা দিয়ে বদরি সাহাবি হয়ে গেছে চিন্তা করতে পারছেন বদরি সাহাবিদের সম্পর্কে আল্লাহ বলছেন এ মালুম বা সে তুম তোমরা যা ইচ্ছা তাই করো কদ গাফারতুল লাকুম আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি সেই বদরি সাহাবি যারা তিনশো তেরো জন হাজার যোদ্ধার বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন তাদের মর্যাদা মদখোর সুদখোর ঘুষখোর জুয়াচোরেরা দুই হাজার টাকা দিয়ে একটা মেম্বার হইল আর কি হয়ে গেল বদরি সাবি হয়ে গেল এই বেদাত গুলো চালু করেছে এগুলো বেদাত ইসলামের মধ্যে এগুলো চালু করেছে আর এছাড়া যেগুলো জাগতিক উপকরণ এইগুলোকে বেদাত বলে না মোবাইল এটা কোনো সহজের জন্য ব্যবহার করে না এটা ব্যবহার করে দশটা নাকি পাওয়া যাবে বল না কেউ আগের যুগে লাঙ্গল জল ছিল এখন ট্রাক্টর দিয়ে হাল চাষ করে এটা বেদাত না আগে আমরা পায়ে হেঁটে গোড়ায় চড়ে উঠে চড়ে হজ করতে গেছে আমাদের মুরব্বীরা এখন উড়োজাহাজে করে যায় এগুলো কি না মাইক বেদাত না এগুলো কোনো এবাদত আকারে তৈরি করা হয় নাই সবের জন্য তৈরি করা কাজী খবরদার এই বিভ্রান্তির মধ্যে পড়বেন না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দালালা সব বেদাত কি আর এখন হুজুররা বলো না কিছু বেদাত কি আছে ভালো আছে পায়খানা আবার কি ভালো হয় নাকি পায়খানা পায়খানাই এটা শুকনা পায়খানা এটা তাজা পায়খানা এটা গন্ধওয়ালা পায়খানা এটা গন্ধ ছাড়া পায়খানা আরে ভাই আল্লাহ তালা কোরআনে বলেছেন আলিয়াকুম দিন আকুম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দলালা সব বেদাত গুমরাহি এখন যদি কেউ বলে যে না বেদাত দুই রকম হাসানা সাইয়া তাহলে ওই হুজুরেরটা মানবো না রাসুলেরটা মানবো আল্লাহ বলছেন আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম দিন মোকাম্মাল হয়েছে সেই মোকাম্মাল দিনের মধ্যে ওই সময়ে যখন দিন পূর্ণ হয়েছিল তখন ওই দিনের মধ্যে যেগুলো স্থান পায় নাই ঢুকে নাই সেগুলো আর ঢুকতে পারবে এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন মানিবেত্তাদা বেদাতান যে ব্যক্তি কোন বেদাত আবিষ্কার করলো নতুন তৈরি করলো হাসানাতান এরপরে আবার সে ওটাকে মনে করে বেদাতে হাসানা তার মানে আল্লাহ তো দিন পূর্ণদি করে দিয়েছিলেন কিন্তু আল্লাহর নবী ঠিক মতো পৌঁছান নাই না হইলে গেল কই এমপি সাহেব বলল যে তোমাদের ইউনিয়নের জন্য পঞ্চাশ মন গম দিয়েছি চেয়ারম্যানের কাছে তোমরা পেয়েছ জনগণকে না পাই নাই তাহলে গম গেছে কই চেয়ারম্যানের পেটে গেছে এই না কথা তো আল্লাহ তালা বলছেন আলিয়মা আকমাল তুলাকুম দিন আকুম আজকে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এখন উম্মাতরা বলে না পরিপূর্ণ হয় নাই কিছু ঢুকাইতে হবে নতুন বেদাত করে তাহলে তারা আল্লাহর নবীকে কি বানাচ্ছে খেয়ানতকারী বানাচ্ছে আল্লাহর নবী কি আল্লাহর দেওয়া দায়িত্ব ঠিকমতো বলছেন নাই আল্লাহ কোরআনে বলেছেন ইয়া মা হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি ঠিক মতো পৌঁছাইয়া দেন আল্লাহর রসুলকে আল্লাহর হুকুম মানেন নাই ঠিক মতো পৌঁছান নাই ইতিহাস সাক্ষী হাদিস সাক্ষী আল্লাহর নবী সেজন্য বিদায় হজের ভাষণে সাহাবায়ক রামদেরকে সাক্ষী রেখে ভাষণ দিচ্ছেন আর বলছেন ও আমার উম্মতরা শুনো কেয়ামতের মাঠে আল্লাহ তালা আমাকেও জিজ্ঞেস করবেন আমি আল্লাহর দেওয়া দায়িত্ব ঠিক মতো পৌঁছালাম কিনা তোমরা তখন আমার ব্যাপারে কি সাক্ষী দিবে তোমরা বলো আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আমি কি আমার দায়িত্ব পৌঁছেছি আমি কি পৌঁছেছি আমি কি পৌঁছেছি সাহাবাহাম বলছিলেন যে না পৌঁছান না নাকি সাহাবাহাম কি বলেছিলেন হাদিসে আছে সাহাবাহাম সাক্ষী দিলেন নাম আমানা ও উম্মা হ্যাঁ হে নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া নবুয়াত এবং রেসালাতের দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছেন আপনি আল্লাহর দেওয়া কোরআনের বাণী আপনি ঠিক মতো পৌঁছিয়েছেন আপনি উম্মতের জন্য যথেষ্ট কাজ করেছেন আমরা সেই সাক্ষ্যই দিচ্ছি এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন আল্লাহ সাদ আল্লাহ সাদ আল্লাহ সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মতরা সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি তাহলে বোঝা গেল আল্লাহ বললেন ঠিক মতো পৌঁছাবার জন্য আল্লাহর রাসুল ও সাহাবিদেরকে ঠিক মতো পৌঁছিয়েছেন এরপরেও যারা বলে কিছু বেদাত তৈরি করতে হবে তারা কি আল্লাহর নবীর দিন ঠিক রেখে তৈরি করতে পারবে না দিন ভাঙতে হবে মনে রাখবেন এই জন্য আমি বলেছি যে মসজিদের কাজ মোকাম্মাল হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি নতুন করে একটা স্বর্ণের ইট হিরকের ইট যার মূল্য অনেক খুব সুন্দর অসুবিধা কি ভালো জিনিস ঢুকাইতে চাই ঢুকান যাবে আমি বলবো যে আমার মসজিদের কাজ শেষ হয়ে গেছে সমাপ্ত হয়ে গেছে হুজুর অনেক দামি পুরা মসজিদের মূল্যের চেয়ে একটা ইটের মূল্য বেশি তাহলে কি করতে হবে ওই এক ইট পরিমাণ ভাঙতে হবে ঠিক এরকম ভাবে আল্লাহ রাসুল সাল্লাহ মাধ্যমে যে ইসলাম পরিপূর্ণ হয়েছে এখন যদি নতুন করে কোনো কিছু ঢুকাইতে হয় তাহলে কি করতে হবে আল্লাহর নবী সালাসের মাধ্যমে আল্লাহ তালা যে দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন সেই দিনটাকে ভেঙ্গে তারপরে নতুন কিছু ঢুকানো সম্ভব ঠিক কিনা এই জন্য হাসান রাদি আল্লাহ তার আনহুর থেকে বর্ণিত তিনি বলেন মাবতাদা কৌমুন বেদাতান ফি দিনহিম ইল্লা নাজা আল্লাহ মিন সুন্নাতিহিম মিসলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা যখন কোন জাতি তাদের দিনের মধ্যে কোনো বেদাত আবিষ্কার করে বেদাত ঢুকায় আল্লাহ তালা ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাতকে উঠাইয়া নেন কি করেন এরপরে কেমত পর্যন্ত ওই সুন্নাত আর ঠিক মতো সেইখানে পৌঁছতে পারে না এইভাবে সুন্নাতকে বিদায় করে তারপরে কি ঢুকায় আর একটা হাদিস এটা বুখারি দুই হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস সহি মুসলিমের চার হাজার পাঁচশত উনানব্বই নম্বর হাদিস عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল আকরাম সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা যারা আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন করে আবিষ্কার করলো নতুন করে তৈরি করলো মা লাইসা মিনহু যা ইসলামের মধ্যে নাই মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন তা প্রত্যাখ্যাত এবং বিবর্জিত তা গ্রহণযোগ্য নয় নতুন করে যা কিছু তৈরি করা হোক আল্লাহ নবীর মহাব্বাদে তৈরি করলো একটু মিলাদের মাহফিল একটু দাঁড়াইয়া নবী সালাম আলাইকে বলি আল্লাহর নবীর দিনকে ধ্বংস করা ঠিক কিনা বালাগাল উলা পড়ি একটু মহাব্বাতের সঙ্গে পড়ি মহাব্বাতের সঙ্গে পড়ুন বালাগাল উলা আলহি এই বালাগাল উলা কি আল্লাহর নবীর শিখানো দরুদ এইটা ইরান দেশের এক কবি ছিল শেখ সাদি সেই শেখ সাদির তৈরি করা কবিতা এরপরে এর অর্থের মধ্যেও গন্ডগোল আছে অর্থ বলা আছে বালাগাল উলা বালাগা মানে পৌঁছিল আল উলা মানে উচ্চ স্তরে উচ্চ মাকামে বে কামালিহি বে মানে দ্বারা কামাল মানে যোগ্যতা হি মানে তার তাহলে অর্থ হলো কি গাল উলা বে কামালিহি তিনি তার নিজ যোগ্যতায় উচ্চ মাকামে পৌঁছেছেন কথাটা কি ঠিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে উচ্চ মাকাম লাভ করেছেন এটা কি নিজের যোগ্যতা না আল্লাহর অনুগ্রহে আল্লাহ কোরআনে বলেছেন কা বল্লান ফাহাদা সুরায় অদ্দোহা একেবারে নাগালের কাছে সাজা মা রব্বুকা ওই সুরার মধ্যে আছে অওয়াজাদাকা দল্লান নিশ্চয় আল্লাহ আপনাকে পেয়েছেন পথের দিশাহীন দল্লান ফাহাদা অতবার আল্লাহ আপনাকে হেদায়ত দান করেছেন কে হেদায়ত করেছেন আর এক জায়গায় বলেছেন ওয়ারাফানা লাকা জিক্রাক আপনার জিকির আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা দান করেছি তাহলে কে দান করেছেন আচ্ছা যদিও এটাকে আমরা তাবিল টেবিল করে জায়েজ করুক হুজুররা তারপরেও এটা কি আল্লাহ রসুলের দুরুদ শরীফ এটা শেখ সাদির কবিতা এটা কার কবিতা এটা আছে কোথায় শেখ সাদির কবিতার বই আছে গুলিস্তা বস্তা পাবেন কোথায় এই পনেরো নম্বর দান পনেরো নম্বর যে সোজা যে ওইদিকে রাস্তাটা গেছে আমাদের এই রাস্তা এইদিকে আসলো আর একটা ওইদিক চলে গেছে ওই রাস্তায় হাঁটতে হাঁটতে বাম পাশে রাস্তার সাথে ইরানের একটা দূতাবাস আছে ইরান সাংস্কৃতিক কেন্দ্র কালচারাল অফিস এইখানে গিয়ে বলবেন যে শেখ সাদির ওই দুইটা বই চাই গুলিস্তান আর বোস্তান তখন আপনি গুলিস্তান দেখাই দিবে ওই গুলিস্তান কিতাবে খুলে দেখবেন লেখা আছে বালাগাল্লাহ বিকামালিহি তাহলে এটা বোখারি শরীফে নাই এটা মুসলিম শরীফে নাই এটা তিরমিদি শরীফে নাই হাদিসের কোন কিতাবে নাই থাকার প্রশ্নই আসে না যেহেতু আল্লাহর নবী বা কোন সাহাবিদের এটা কবিতা না এই কবিতাটা কার কবিতা তাহলে এটা কি দুরুদ শরীফ এখন দুরুদ শরীফকে বাদ দিয়ে তার জায়গায় ঢুকে গেল কে আল্লাহর নবীর শিখানো দুরুদ বাদ দিয়ে কবিতা ঢুকে গেছে এইরকম ভাবে যত জায়গায় একটা নতুন কিছু ঢুকাবে ওখান থেকে ওই পরিমাণ সুন্নাত কি হবে উঠে যাবে হ্যাঁ আল্লাহ নবীর সামনে কবিতা তৈরি করার অসুবিধা নাই ভালো কবিতা গাওয়া না যায় না আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন হাসান ইবনে সাহাবেদ উনি আল্লাহ নবীর সামনে কবিতা গাইতেন কবিতা গাওয়া না যায় না আয়েশারাদি আল্লাহ তালা আনহারও কবিতা আছে আল্লাহ নবীর সানে লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন অশামসি আফদলু শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতা আল্লাহ নবীর শানে যে আমার ঘরেও একটা সূর্য আছে আর পৃথিবীরও একটা সূর্য আছে পৃথিবীর সূর্যটা উদিত হয় ফজরের পরে আর আমার সূর্য উদিত হয় এশার পরে তার মানে হচ্ছে যখন গোটা পৃথিবীতে অন্ধকার ছেয়ে গিয়েছিল সেই সময় আমার সূর্য আল্লাহর নবী সাল সালাম দুনিয়ার বুকে তাওহিদের দাওয়াত দিয়ে কোরআনের দাওয়াত দিয়ে মানুষের মধ্যে পুনর্জীবন মানুষের মধ্যে আলোর বর্তিকা ছড়িয়ে দিয়েছেন মানুষ আলোর দিশা দিয়েছে অন্ধকারকে দূরীভূত করে গোটা পৃথিবীতে আলোকিত করেছেন এ হচ্ছে এই কবিতার অর্থ এরকম হাসান সাবেদ কবিতা আছে واحسن منك لم ترى قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كانك قد خلقت كما تشاء ভালো কবিতা واحسن منك لم ترى قط عيني আপনার চেয়ে সুন্দর মানুষ দুনিয়ার কোন চক্ষু কোন দেখে নাই আমি দেখি নাই ওয়াজমালামিন কালাম তালিদিন নেসাউ আপনার চেয়ে সুন্দর কোন মানুষকে পৃথিবীর কোন চক্ষু দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোনো মানুষকে কোনো মহিলা জন্ম দেয় নাই আপনি সব দোষ ত্রুটির থেকে মুক্ত হয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে যেন আপনার যেমনটা ইচ্ছা ছিল আপনার রব আপনাকে সেরকমভাবেই সৃষ্টি করেছে এরকম শেখ সাদির অনেক ভালো ভালো কবিতা আছে পায়া বমিরা শেখ সাদির কবিতা আমি কিন্তু শেখ সাদির সমালোচনা করছি না কিন্তু এই যে শেখ সাদির কবিতা আমি বলছি ভালো কবিতা কি সুন্দর কবিতা না হোসনাস গায়াতে দারাদ না সাদিরা পায়া হে নবী তোমার সৌন্দর্যের কোনো শেষ নাই আর আমি শেখ সাদির কবিতারও কোনো শেষ নাই কবিদের কথা অনেক বমিরাত্তোষ্ণা মুস্তাস্তি অদরিয়া হামচুনা বাকি আপনার কবিতা গাইতে গাইতে আর শ্রোতাদের শুনতে শুনতে তৃষ্ণার তাদের তৃষ্ণা মিটে যাবে কিন্তু আপনার সৌন্দর্য আপনার কামালত তা যেরকম ছিল তার সামান্য বয়ান করে শেষ করা যাবে না ভালো কবিতা আল্লাহ নবীর সানে কবিতা তো না যায় না কিন্তু কবিতা কবিতাই এই কবিতাকে আমরা দুরুৎসরি বলবো না আমি সেটা বলছি আমার কথা বুঝতে হবে যে আমি কবিতাকে দুরুৎসরি বলতে নিশ্চিত করেছি এমনি নবীর সানে কবিতা গান অসুবিধা নাই মহাব্বাতে পরে আমার আপত্তি আছে নাকি আমরাও কবিতা গাই নবীর সানে কবিতা আমরা গাই না তো কবিতা তো না যায় না কিন্তু কবিতাটাকে দুরুদ বানাইয়া দেওয়াটা এটা না যায় এইরকম ভাবে যত কিছু যেখানে একটা বেদাত ঢুকবে ওখান থেকে ওই পরিমাণ কি হবে সুন্নাত উঠে যাবে এই জন্য আয়সারাদি আল্লাহ তালা আনহা থেকে সৈয়াদিস বর্ণিত হয়েছে মান আহদাসাফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন আবিষ্কার করবে যা এর মধ্যে নাই আল্লাহ তারা যে দিন দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে যে দিন পরিপূর্ণ হয়েছে গারে হেরার থেকে যে দিন শুরু হয়েছে মদিনায় গিয়ে যে দিন পূর্ণ হয়েছে ওই দিনের মধ্যে যা কিছু ছিল না কেয়ামত পর্যন্ত নতুন করে তা ঢুকানো যাবে না আবার ওই দিনের মধ্যে যা কিছু ছিল ওর মধ্য থেকে কিছু বাতিল করাও যাবে না এটাই হচ্ছে তেবায়ে না এটার নাম কি এটাই আমাদের দ্বিতীয় শর্ত এবাদত কবুলের জন্য কয় শর্ত বলেছিলাম গত সপ্তাহে একটা বলেছিলাম তার নাম কি এখলাসুন এবাদা এখলাসুন নিয়ত নিয়তটাকে খালেস করা পিওর করা শিরিক মুক্ত করা এটা প্রথম শর্ত আর দুই নম্বর শর্ত আজকে আলোচনা করা হলে এত্তেবাউ সুন্না কি বললাম আল্লাহর নবীর সুন্না মোতাবেক করতে হবে যা কিছু করব কার তরিকায় করব নামাজ পড়বো কার তরিকায় রাসুলের তরিকায় হজ করবো কার তরিকায় রোজা রাখবো কার তরিকায় রাসুলের তরিকায় জিকির করবো কার তরিকায় না চিস্তিয়া তরিকায় কাদরিয়া তরিকায় নকশাবন্দিয়া মোজাদ্দিদিয়া না এই সবগুলো বাদ দিয়ে এত্তেবায়ে সুন্নাতে রাসুলিল্লাহ আল্লাহর রাসুলের সুন্নার এত্তেবা করতে হবে আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে এই দুই শর্ত পূরণ করে এখলাসুল নিয়ত দ্বিতীয় শর্তে তেবা সুন্না সব কিছুকে এই দুই শর্তের আলোকে এবাদত করার তৌফিক দান করেন আমিন এর বিপরীতে শিরিক আর বেদাতকে বর্জন করার তৌফিক বর্জন করার তৌফিক দান করেন আমিন আল্লাহ সুবহান তারা আমাদের সকলকে কোরআন এবং সুন্দর অটল থাকার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআন এবং সুন্দর খাদেম হয়ে থাকার তৌফিক দান করেন আমিন ইফতারিতে অনেক সব হাদিসে বলা আছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইল সে ওই রোজাদারের সম পরিমাণ সব পাবে ওখানে আমাদের ছেলেরা আছে যারা ছাত্ররা ওখানে প্রশিক্ষণের জন্য আসছে যারা ভবিষ্যতের আলেম হবে আমাদের এই ছেলেদেরকে শুধু কম্পিউটার শেখানো আর ইংরাজি শেখানোর উদ্দেশ্য না একটা বড় উদ্দেশ্য আছে তা হচ্ছে এই যে এই যুগে আপনারা যতই দাওয়াতের কাজ করেন আলেমের নেতৃত্ব ছাড়া সম্ভব না এজন্য কোরআন হাদিসের কথাও বলতে হবে ওলামা একরামদের নেতৃত্ব লাগবে এখন আমাদের সমাজে যে আলেম তৈরি হচ্ছে এরা কোরআন হাদিস পরে ঠিকই কিন্তু আগে একটা গ্লাস লাগায় কি লাগায় আপনারা চিন্তা করতে পারেন যে হুজুরি এত বলেন আপনি এরা হাদিস পড়ে না হ্যাঁ পরে পড়ায় কিন্তু আগে একটা গ্লাস লাগাই দেয় আপনি যদি রঙিন গ্লাস লাগান তাহলে পুরা সব জিনিসগুলো কি দেখবেন ঠিক এরকম একটা রঙিন গ্লাস লাগাই দেয় এই হাদিসটা আমাদের পক্ষে না ওই হাদিসটা ওটা আমাদের পক্ষে না ইমাম বোখারি আমাদের মাধাবের ছিল না মুসলিম আমাদের মাধাবের ছিল না তিরমিজি আমাদের মাধাবের না এই সব কালারিং করে দিয়ে তারপরে হাদিস পড়ায় যার কারণে যারা হাদিস পড়ে আর যারা পড়ায় কেউ হাদিস দ্বারা উপকৃত হতে পারে না এই সমাজকে পরিবর্তন করতে হলে একজন আলেম তৈরি করতে হবে যাদের এই গ্লাসটা খুলতে হবে কি করতে হবে এই রঙিন গ্লাস খুলে দিয়ে সচক্ষে হাদিস পড়তে হবে এবং কোরআন ও সুন্নাকে মানতে হবে এই মানসিকতার মাধ্যমে যে আলেমরা তৈরি হবে সেই আলেম কোনদিন কোন কমিটির পা চাটা গোলামি করবে না ঠিক কিনা সেই আলেম কোনদিন চাকরির পরোয়া করবে না ঠিক কিনা আমি জানি না আগামী জুমাতে আবার আপনাদের সামনে এখানে বসতে পারবো কিনা কাজেই আগের থেকে বলে রাখি যদি আমরা আগামী জুমা এখানে আসতে না পারি তাহলে মার কাছ তো আছে ইনশাল্লাহ ওখানে আপনাদের জুমার দাওয়াত হবে ইনশাল্লাহ ভয় নাই ভয় করব কাকে মমিনরা কাজ করে কার জন্য ব্যাংকের আবার সর্দি বই আছে নাকি যেই মমিনরা নিজের কি অক্ষ করেছে কার জন্য ওরা আমাদের বেশির থেকে বেশি করবে কি করবে খুন করে ফেলবেই তো ওদের অর্থ আছে জনবল আছে বেশি শক্তি আছে তো কি করবা খুন করবা আমরা তো ওটাকেই চাচ্ছি তোমরা যে ভয় দেখাও আমরা ওইটাকে চাই তোমরা যেটাকে ডর দেখাও আমরা ওটাকে আলিঙ্গন করি কাজী ভয় নাই আমাদের জীবন কার জন্য ইন্না সালাতি অনুসুকি আমার মাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু একজনের জন্য তিনি হচ্ছেন কে রাজি সবাই ইনশাআল্লাহ মরলে কার জন্য লড়াই কার জন্য যুদ্ধ কার জন্য জীবন দেব কার জন্য আল্লাহর জন্য সবাই তৈরি থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান হুয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ মোহাম্মদ আলা আলহি অসাব